যিনি বড়ই শক্তিধর আর সের মালিকের কাছে উন্নত মর্যাদার অধিকারী সেখানে তার হুকুম মেনে চলা হয় তিনি আস্থাভাজন আর হে মক্কাবাসীরা তোমাদের সাথে পাগল নয় সেই বাণীবাহককে দেখেছে উজ্জ্বল দিগন্তে আর সে গায়েবের এই জ্ঞান লোকদের কাছে পৌঁছানো ব্যাপারে কৃপণ নয় এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয় কাজী তোমরা কোথায় চলে যাচ্ছ এটা তো সারা জাহানের অধিবাসীদের জন্য একটি উপদেশ তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে সত্য সরল পথে চলতে চায় আর তোমাদের চাইলেই কিছু হয় না যতক্ষণ আল্লাহ রব্বুল আলমিন তা চান